হায়াত আছে কার কদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায়াত আছে কার কদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না হায়াত আছে কার কদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি সঠিক টাইমে একদিন আসিবেন তিনি এক সেকেন্ড এদিক সেদিক করেন না যিনি সঠিক টাইমে একদিন আসিবেন তিনি রুহটারে কবজা করে নিয়ে যাবে আপন ঘরে রুহটারে কবজা করে রুটারে কবজা করে নিয়ে যাবে আপন ঘরে এই দেহে আর রুহু পাখি ফিরে আসে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না হায়াত আছে কার কদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না কি কথা কহিয়ার মনা ভবে আসিলা কার ভালোবাসার কথা কারে বাসিলা কি কথা কহিয়ার মনা ভবে আসিলা কার ভালোবাসার কথা কারে বাসিলা ফিরে আসো আলোর ঘরে থাইকো নায়ার অন্ধকারে ফিরে আসো আলোর ঘরে ফিরে আসো আলোর ঘরে থাইকো নায়ার অন্ধকারে পারের করি না থাকলে পার হওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না হায়াত আছে কার কতদিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মুঞ্জে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে, মানে না